Downloaded from bengali-mp3.com. Keep visit to us for various Bengali audio stories. Thank you. Sunday suspense শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ সানডে সাসপেন্সে সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুঁড়োর গল্প নরেশ সাহেবের বাংলো গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ তেরোশো চুরানব্বই বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে তারিণী খুঁড়ো অর্ধেন্দুবাবু কালী কিঙ্কর বাবু উৎপল বাবু এবং নরেশ সাহেব গল্প পাঠে ও তারিণী খুনোর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় অর্ধেন্দুবাবু ও গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে নরেশ সাহেবের বাংলো তারিণী খুঁড়োকে ঘিরে আমরা পাঁচ বন্ধু বসেছি বাদলা দিন সন্ধে হব হব খুঁড়োর চা খাওয়া হয়ে গেছে এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্প শুরু করবেন খুঁড়ো এলে সন্ধেতেই আসেন আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের সবই খুঁড়োর জীবনেরই ঘটনা কিন্তু সে ঘটনা গল্পের চেয়েও মজাদার একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণা ছিল না খুঁড়ো বললেন আমি যে সবসময় চাকরির ধান্দায় দেশ বিদেশে ঘুরেছি তা কিন্তু নয় মাঝে মাঝে রোজগারের উপর বিতৃষ্ণা এসে যায় তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায় নতুন জায়গা দেখার শখ আমার ছেলেবেলা থেকে সেইভাবেই একবার গিয়ে পড়েছিলাম ছোটনাগপুর অঞ্চলটা তখন দেখা হয়নি আর ওখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা সেই গল্পই আজ তোদের বলবো খুঁড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি নাম ডিলাক্স হোটেল কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয় তাতে কিছু এসে যায় না কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব উঁচুতে স্থান দিই না নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস হাজারিবাগে কাউকে চিনি না সেটা আরো ভালো লাগছে কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন প্যাচাল পাড়তে একদম ভালো লাগে না চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যেখানে বাঙালি নেই বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি তাদের মধ্যে এক একজনের সঙ্গে যে আলাপ হয়ে যাবে তাতে আর আশ্চর্য কি যার সঙ্গে প্রথমে আলাপ হলো তাঁর নাম অর্ধেন্দু বসু ইনি ইতিহাসের লোক পাবনার একটা জমিদার বংশ হালদার বংশ নিয়ে পড়াশুনো করছেন ইচ্ছা আছে বই লেখার এই বংশে নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে এদেরই এক আদি পুরুষ নাম রামগতি হালদার রামমোহনের নাকি খুব কাছের লোক ছিলেন তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এ বংশে মেলে আমি ভদ্রলোকে জিজ্ঞাসা করলাম এই পরিবার সম্বন্ধে লিখতে আপনার হাজারিবাগ আসতে হলো কেন ভদ্রলোক বললেন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি নাকি এই পরিবারের একজন হাজারিবাগে একটা বাড়ি করেন সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে সেটা এখনো বুঝতে পারিনি এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি যদিও এই সম্বন্ধে অনেক কিছুই জানতে বাকি আছে এরপরে সব কেমন যেন ব্ল্যাঙ্ক আমি জিজ্ঞাসা করলাম এর হাজারিবাগের বাড়িটা আপনি দেখেছেন অটেন্দ্রবাবু বললেন দেখেছি কিন্তু সেখানেও এক রহস্য এই বাড়িটাকে এখানকার সকলেই উল্লেখ করে নরিস সাহেবের বাংলো বলে অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি কিন্তু মহেশ হালদারের পরে বংশটার যে কি হলো সে খবর পাইনি সম্ভবত মহেশবাবু নরেশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে কলকাতায় তাদের আর কোনো বংশধার নেই আমি জিজ্ঞেস করলাম অর্জেন্দ্রবাবু বললেন মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান তাই তার যদি আর ছেলে পিলে না থাকে তাহলে হয়তো হালদার ময় সেই শেষ হয়ে গেছে প্রশাখার কোথাও আছে কিনা আমার জানা নেই আমি শুধু শাখাতে ইন্টারেস্টেড এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোন লোকের সন্ধান পাননি হাজারিবাগে এখানে এক ভদ্রলোক আছে আজন্ম এখানেই বাস তার বয়স নব্বই নাম কালী কিঙ্কর বাণুজ্যে একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করবো চলুন না আজ বিকেলে যাওয়া যাক কালীকঙ্কর বাবুকে সকলেই চেনে তাই তার বাড়ি বার করতে অসুবিধা হলো না গিয়ে শুনি ভদ্রলোক বৈকালিক ভ্রমণেই বেরিয়েছেন বুঝে রাখো কিরকম স্বাস্থ্য নব্বই বছরেও বিকেলে হাঁটা চাই আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন আমরা নিজেদের পরিচয় দিলাম ভদ্রলোক বললেন আমার কাছে তো বড় একটা কেউ আসে না আপনাদেরও কোনো প্রয়োজন আছে বুঝি আপনি ঠিকই ধরেছেন বললেন অরবিন্দুবাবু আমি পূর্ববঙ্গের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি হালদার বংশ তাঁদের একজন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি হাজারিবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন সেই বাড়িকে এখানকার লোকেরা নরিস সাহেবের বাংলো বলে ও তাই বলুন ওসব হালদার ফালদার জানি না তারা এখানে এসে থাকতে পারেন আমার যখন সাত কি আট বছর বয়স তখন আমি নরেশ সাহেবকে দেখেছি ঘোড়ায় চড়ে বেড়াতে যেতে আমায় দেখে মাথা হিট করে গুড আফটারনুন বলতেন তবে তার শেষটা জানেন তো আমরা দুজনেই মাথা ঘুরে বললাম জানি না ভদ্রলোক আত্মহত্যা করেন বললেন কালীকিঙ্কর বাবু কারণ জানা যায়নি লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি সাহেবের ভূত দেখা যায় এখনো আমি অবশ্য দেখিনি জবরদস্ত সাহেব ছিলেন নরিশ সাহেব তার বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন বাড়ি তো এই কাছেই বাবু আমাদের রাস্তা বাতলে দিলেন আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম রাস্তায় বেরিয়ে এসে অর্ধেন্দ্রবাবুকে বললাম আপনি এতদিন সে বাড়ি দেখেননি ভদ্রলোক বললেন দেখছি বই কি কিন্তু লোকে ঠিক বলছে কিনা সেটা একবার যাচাই করে নিলাম ইনি যা বলবেন সে তো আর ভুল বলবেন না আমার যে বাড়িতে দেখার জন্য কৌতূহল হচ্ছে আসুন না দেখিয়ে দিচ্ছি মাথায় টালি বসানো ঢালু ছাতওয়ালা বাড়ি বাংলাই বলা চলে যেমন হাজারিবাগে আরো দেখা যায় টালির অধিকাংশই অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁকা হয়ে গেছে থেকে পাঁচিল দিয়ে ঘেরা চার পাঁচ বিঘে জমির উপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা কেউ থাকে না সেখানে শেষ কবে ছিল তাও কেউ বলতে পারে না আমি অর্জুনবাবুকে বললাম আপনার হালদার বংশের কথা জানি না মশাই কিন্তু এই নরেশ সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে আর সত্যি বলতে কি এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায় তাহলে তো ইনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন তাই নাকি তা অবশ্যই ঠিক কথাটা খুব জোরের সঙ্গে বললেন নরেন্দ্রবাবু বুঝলাম তিনি সাহেবের পেতাত্মার সঙ্গে যোগ স্থাপনের ব্যাপারে খুব একটা উৎসাহ বোধ করছেন না আমি নয় বুধকে তো অক্ষা করি না কিন্তু সবাই তো সেরকম নয় দুটো দিন পেরিয়ে গেল তিন দিনের দিন আমি অর্ধেন্দ্রবাবুকে বললাম এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে আসুন একটা কিছু করা যাক না হয় বাংলোটা একটা রাত কাটিয়ে আসা যাক অরবিন্দবাবু একটু চুপ থেকে বললেন এখানে বাঙালিদের একটা আড্ডা আছে শশী ডাক্তারের বাড়ি আমি কাল সেখানে গিয়েছিলাম তারা বলল নরিশ সাহেবের বাংলোকে হানা বাড়ি বলা হলেও এখনো পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ নাকি পায়নি তবে ওই আড্ডাতেই বাবু বলে এক নিরীহ গোছের ভদ্রলোক ছিলেন তিনি নাকি খুব ভালো মিডিয়াম অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলায় কথা বেরোয় আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তা বলা চলে অন্ধকার ঘরে তেপায়া টেবিলের ওপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয় কিঞ্চিত সময় সাপেক্ষ আমি বললাম দেখুন কিরকম যোগাযোগ এই মিডিয়াম পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয় আপনি উৎপলবাবুকে বলুন আমরা খালি রাত্রে বসছি তেপায়া টেবিল জোগাড় করতে পারবেন আমার হোটেলের ঘরেই একটা আছে তাহলে তো কথাই নেই আসুন লিখে পড়া যাক অর্ধেন্দ্রবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপলবাবুর আলাপ করিয়ে দিলেন সকলের সামনে আর ভূতের প্রসঙ্গটা তুললাম না কারণ প্ল্যানচেটে আমাদের তিনজনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না আড্ডার পরে বাইরে বেরিয়ে এসে উৎপলবাবুকে প্রস্তাবটা দেওয়া হলো ভদ্রলোক এক কথায় রাজি বললেন নরেশ সাহেবের বাংলে প্ল্যানচেট করার ওর অনেক দিনের শখ কিন্তু এতদিন কাউকে সঙ্গী পাননি বলে হয়ে ওঠেনি তাহলে পরশু বুধবার বসে যাক বললেন উৎপলবাবু পরশু অমাবস্যা সেই কারণে কাজটা সহজে হওয়ার সম্ভাবনা কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করাতে ভদ্রক বললেন তিনটে চেয়ার একটা টেপার টেবিল আর একটা মোমবাতি মোমবাতিটা লাগবে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি আর বাবু দিন থাকতে দুটো সাইকেল রিক্সা করে চেয়ার টেবিল পাঠিয়ে দিয়েছিলাম বাগলোতে সেই ফাঁকে বাড়িটা একটু দূর থেকে দেখে নিলাম বহুকাল কেউ থাকে না তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোচ করিয়ে একটু ভদ্রস্ত করে নিলাম এটাই বোধহয় ছিল বৈঠকখানা বাড়িটা পাহারা দেওয়ার জন্য একটি লোককে জোগাড় করা হয়েছিল সে প্রথমে সাহেবের ভূত সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল তারপর হাতে একটা দশ টাকার নোট গুঁজে দিয়ে চুপ মেরে গেল রাত দশটার একটু আগেই আমরা তিনজনে বাড়িটার সামনে জমায়েত হলাম কথা হলো ভূত এলে প্রশ্ন করবেন অর্ধেন্দুবাবু আর উত্তর তো উৎপলবাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতেই বেরোবে অবশ্যই সব যদি ঠিক মতো হয় অর্ধেন্দুবাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন সেদিক দিয়ে সুবিধা আছে উৎপলবাবুকে দেখলাম সঙ্গে করে একটা কৌটো এনেছেন জিজ্ঞেস করতে বললেন ওই যে কর্পূর আছে প্ল্যানচিটির ব্যাপারে খুব সাহায্য করে মোমবাতির আলোয় সব জোর হলো তিনজনে তেপায়া টেবিলের তিন দিকে বসে টেবিলের উপর হাত উপুর করে রাখলাম তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম Sunday Suspense. Shudumatro, Radio Mitchi 98.3 FM. It's hot. Golpeer, Poroborti Yongsho. Break it, Por. Sunday Suspense. Shudumatro, Radio Mitchi 98.3 FM. It's hot. শুনছেন নরেশ সাহেবের বাংলো তারিণী খুঁড়ো গল্প বলছেন হাজারিবাগে থাকাকালীন তার আলাপ ঐতিহাসিক অর্ধেন্দু বাবুর সঙ্গে যিনি ঊনবিংশ শতাব্দীর হালদার বংশ নিয়ে রিসার্চ করছেন হাজারিবাগে হালদার বংশের মহেশ হালদারের কোনো বংশধর আছে কি না সেই বিষয়ে খোঁজ করতে গিয়ে তারিণী খুঁড়ো এবং অর্ধেন্দুবাবু এলেন কালী কিঙ্কর বাবুর কাছে নরেশ সাহেবের বাংলো সম্পর্কে জানতে এই নরেশ সাহেব আত্মহত্যা করেছিলেন তার প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য উৎপলবাবু নামে এক মিডিয়ামকে নিয়ে তারিণী খুঁড়ো চেটে বসলেন গাছপালায় ঘেরা বাংলো বাইরে বাতাস দিচ্ছে তার ফলে মাঝে মাঝে পাতার সৌ সৌ শব্দ পাচ্ছি কিছুক্ষণ পরে বোধ বাতাস থেমে যাওয়ায় আর কোনো শব্দ পাওয়া গেল না অমাবস্যার রাত তার উপরে আকাশে মেঘ রাস্তায় আলোও নেই যে জানলা দিয়ে ঢুকবে তাই ঘরের ভিতর দুর্ভেদ্য অন্ধকার কতক্ষণ এইভাবে ছিলাম জানি না হঠাৎ অনুভব করলাম টেবিলটা মৃদু মৃদু নড়ছে বেরিয়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো আমি জানি এ ধরনের প্ল্যান চেটে সেটা ভূত নামার লক্ষণ আমরা টেবিলের উপর থেকে হাত সরাচ্ছি না কিন্তু বেশ বুঝতে পারছি হাত আর অনর নেই টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে নামছে বাবু থেকে বেরোল আগে থেকেই অর্ধেন্দুবাবুকে বলা ছিল উনি কাঁপা গলায় প্রশ্ন করলেন Is অতুলবাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেব গলায় উত্তর এলো who is it my name is Norris বাকি কথা ইংরেজিতেই হলো এবং নরিশ সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চোস্ত ইংরেজি আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি অরিন্দবাবু বললেন এই বাংলো কি তোমার বাসস্থান ছিল তুমি কি করতে হাজারিবাগে আমার অভ্রের খনি ছিল শহরে আরো সাহেব ছিল কোম্পানির মালিকদের একটা ক্লাব ছিল ভিক্টোরিয়া ক্লাব আমি সে ক্লাবের সভ্য ছিলাম এই বাড়িতে কি তোমার আগে হালদার বলে একজন ছিলেন হ্যাঁ ছিলেন তিনি কি এই বাড়ি তোমায় দিয়ে যান হ্যাঁ। তারপর তিনি কোথায় যান কলকাতায় সেখানেই মৃত্যু হয় তুমি কি আত্মহত্যা করেছিলে উত্তর আসতে একটু সময় হ্যাঁ কিভাবে রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে কেন আমার আর বাঁচার ইচ্ছে ছিল না বুঝেছি কিন্তু এমন মনের ভাব হলো কেন আজ এই পর্যন্ত থাক বড় ক্লান্ত লাগছে বুঝতে পারলাম উৎপল বাবুরই আসলে ক্লান্ত লাগছে আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম উৎপল বাবুর মাথা হেঁট হয়ে বুকের উপর নিয়ে পড়েছে কাঁধ ধরে ঝাঁকুনি দিতে তার জ্ঞান আবার ফিরে এলো মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন কেমন হলো খুব ভালো খুব ভালো বললেন অর্জুন্দুবাবু বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখানকার পাট উঠিয়ে দিয়ে বাংলোটা নরিসকে বিক্রি করে কলকাতা চলে যান সেখানেই তার মৃত্যু হয় অর্থাৎ যতদূর মনে হয় হালদার বংশেরও ওখানেই শেষ অনেক ধন্যবাদ উৎপল বাবু আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে যেটা আমাকে ভাবিয়ে তুলল নরিশ সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হল না আমার এখন হালদারের চেয়ে নরিশের ওপর এই ঝোঁকটা বেশি অবশ্যই উৎপলবাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবেই দিয়েছেন আমি রাত্রি অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবলাম তারপর সকালে উঠে অর্ণেন্দুবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আর একবার প্লানচেট করতে চাই এবং এবার প্রশ্নগুলি আমি করব অর্ণেন্দুবাবু বললেন আমার আপত্তি নেই তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর কি নতুন তথ্য জানার আশা করছেন তা জানি না আমি বললাম সত্যি বলতে কি আমি নরেশ সম্বন্ধে আরো কিছু জানতে চাই লোকটিকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হলো উৎপলবাবু আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন আমরা আবার দশটার সময় সাহেবের বাংলোতে জমায়েত হলাম আমি উৎপলবাবুকে ঠাট্টা করে বললাম আজ তো আমাবস্যা নয় লাঞ্চের ঠিক মতো হবে তো উৎপলবাবু বললেন মনে তাই এই ভদ্রলোকের আত্মে সহজেই ধরা দেয় অরিন্দবাবু বললেন আমি সবই বরদাস্ত করতে পারি কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে আমরা সোয়া দশটার মধ্যে তৈরি হয়ে গেলাম পনেরো মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপলবাবুর গলা থেকে শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির এবার আমি প্রশ্ন করলাম ইজ এনিবডি হিয়ার নরিসের কণ্ঠস্বরে উত্তর এলো yes are you mister Norris yes mister Norris তোমাকে দুবার বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলেনি তাই আবার তোমাকে ডাকলাম কি প্রশ্ন তোমার জীবনের উপর এতটা বিতৃষ্ণা এলো কেন যে আত্মহত্যা করলে একটুক্ষণ কোন কথা নেই তারপর ইংরেজিতে উত্তর এলো আমাকে ভাবে অপমান করা হয়েছিল কে করেছিল অপমান মেজর টমসন ঘটনাটা কোথায় হয় আমাদের ক্লাবে কিন্তু অপমানের কারণটা কি তাহলে অনেক কথা বলতে হয় বলুন আমরা শুনতেই এসেছি আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন তাতে কি হলো তাতে তিনি বুঝে ফেলেছিলেন আমি সাহেব নই আপনি সাহেব নন না আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না আমার চুল ছিল কটা চোখ নীল আর গায়ের রং সাহেবের মতো ফর্সা আমি মিশনারি স্কুলে পাদ্রীদের কাছে ইংরেজি শিখেছিলাম সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারুর বোঝার সাধ্য ছিল না যে আমি সাহেব নই আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু আমি নরিস নাম নিয়ে ক্লাবে ঢুকতে পেরেছিলাম এই ক্লাবে আমি সাড়ে তিন বছর মেম্বার ছিলাম তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম সে সকলের সামনে আমাকে নেটিভ বলে তালাব থেকে লাথি মেরে বার করে দেয় আসলে তুমি কি ছিলে আমি ছিলাম বাঙালি আমার নাম ছিল নরেশ নরেশ থেকে নরিস হঠাৎ যেন চোখের সামনে একটা আলো দেখতে পেলাম বললাম তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে বাবা তার অভ্রের খনির ভার আমার উপর দিয়ে কলকাতায় চলে যান সেখানেই তার মৃত্যু হয় আমি বিয়ে করিনি আমি হালদার বংশের শেষ প্রতিনিধি বাকি কথাটা নরেশ বাংলাতেই বললেন আজ তাহলে আমি আসি কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর আপনাকে আশিস ধন্যবাদ আমারও অনেক হালকা লাগছে একদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছে আর সাহেব সে যে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি মোমবাতি জ্বালিয়ে দিলাম এখন আর আমার মনে কোনো খটকা রইল না আর অর্ধেন্দ্রবাবুর হালদার বংশের ইতিহাসে শেষ পর্ব শেষ হল তবে এটাও বুঝতে পারলাম যে উৎপলবাবুকে না পেলে মিস্টার নরিসের রহস্য রহস্যই থেকে যেত ছিলেন নরেশ সাহেবের বাংলো রচনা সত্যজিৎ রায় গল্প পাঠেও তারিণী খুঁড়ের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় অন্যান্য কয়েকটি চরিত্রে মীর গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদ্বীপ পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স সানডে সাসপেন্স কেমন লাগলো জানান আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায় radio Mirchi ninety eight point three F M post box triple seven Kolkata seventeen ইমেলও করতে পারেন আমাদের নতুন email ID Mirchi Bangla nine eight three at Gmail dot com that's M I R C H I Mirchi B N G L A Bangla nine eight three at Gmail dot com Sunday suspense আপনার জন্য আরও একবার রবিবার রাত এগারোটায় এবং শনিবার বিকেল চারটে radio Mirchi ninety eight point three F M এ